নতুন করে আবার বুঝ হয় বিরোধিতাও কম নাই মাঠে কেন আমাদের শ্রোতা কম হাজার লক্ষ শ্রোতার মধ্যে যারা বক্তব্য দেন তারা উল্টা বক্তব্যটাই দেন সাধারণ পাবলিক ওইটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে পথে পথে ঘোরে দেখুন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা যায় কি না যায় ইসলামী ব্যাংক হারাম ফতোয়া দিয়ে দিলেন মোটা মাথায় আবার পত্রিকায় বিবৃতি দিয়ে দিলেন আমার মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার এত টাকা পয়সা এই অ্যাকাউন্টে পাঠায় কথা সত্য না ভুল নির্বাচন হারাম নির্বাচিত নেতা বৈধ নির্বাচিত নেতার বাড়িতে দাওয়াত থয় বৈধ তার চান্দা নিয়ে আমার কাজকর্ম করা বৈধ আপনি এই দেশটাই তো নির্বাচনের ভিত্তিতে যে স্বাধীন মুসলিম ভূখণ্ড তো আপনি বিরাজ করছেন পার্লামেন্টে ইসলাম বিরোধী আইন পাশ করা হারাম এটা সবাই জানে নেতা স্যার আপনি দেশ চালাবেন কে দেয় খালি হুজুর দেয় ওয়াজ করলে দেশ চলবে চেয়ারম্যান লাগবে না মেম্বার লাগবে না এমপি লাগবে না থানার প্রশাসন লাগবে না বিচারক লাগবে না পড়েন নাই শাইখুল ইসলাম তাই তাইমিয়া বলেছেন যে যদি শাসক ফাঁসেক হয় ফাঁসেক শাসক লাগবে আমি দলমত পছন্দ করি বা না করি একটা দিনের তরে যদি একটা সরকার না থাকে সেই দিন এই বাংলাদেশে কি ঘটবে বলেন ভালো মন্দ যাই থাক না কেন সমর্থন করি বা না করি আমি যে সরকারের অধীনেই থাকি না কেন একটা দিন যদি বাংলাদেশ সরকার না থাকে এই দেশে কি হবে কত লক্ষ খুন হবে বলেন খুনের বিচার হয় না এই হয় না সেদিনের বাস্তবতা কিন্তু একটা দিন যদি সরকার না থাকে সেদিন কয়েক লক্ষ খুন হবে এই জন্য সাইকুল ইসলাম তাই বলেছে অত ফতোয়া দিও না বুঝে শুনে কথা বলো এটা ইবাদত না এটা হলো মানুষের সার্বিক প্রয়োজনের সাথে সম্পৃক্ত একটা খারাপ সরকার আমাকে বলছে কাপের সরকারও যদি হয় তাকে হঠাৎ করে হটিয়ে দেও না যদি পরবর্তী ব্যবস্থাপনা না থাকে কেন যেদিন সরে দিবে সেদিন মুসলিমদের রক্তপাত হয়ে দেশ সাফ করে দেয় একদিনে এটা কাফের সরকার ভারত ধরুন সরকার মুসলিমদের অত্যাচার করছে একদম সরকার নাই সেদিন সেদিন কি করবে হিন্দুরা কন কয়েক কোটি মুসলমান হত্যা করবে এগুলা অনেক কিছু বোঝার ব্যাপার আছে আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله نزل أحسن الحديث এই মসজিদটার নাম কি কোন জায়গা ওই মসজিদের নাম কি চুপিনগর পশ্চিম বগুড়া ডিস্ট্রিক্টের চুপিনগর পশ্চিমপাড়া জামে মসজিদ আহাদি জামে মসজিদে মসজিদে তাকোয়া এটা নাম মসজিদে তাকোয়ায় উপস্থিত আজকের এই এই মিশ্রিত একটি বৈঠকে সম্মানিত শ্রোতৃমণ্ডলী তাদের মধ্যে বৃদ্ধও রয়েছেন প্রৌঢ় রয়েছেন যুবক রয়েছেন ছাত্র রয়েছেন আমাকে বলা হয়েছিল যে এটা একটি আট সাত ধরনের সাংগঠনিক সিস্টেমের একটি সভা হবে গোলাম আজম ভাইয়ের সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম কাজে একটু রাগারাগি করে বেশি ওটা মহব্বতের আর কি ভাই আপনি যদি এসব মিশ্রিত করেন তাহলে আমাকে ডাইকেন নাস্কা ওয়াজ মাহফিল হলে মাঠে হ্যাঁ টাইট প্রোগ মেলার পনেরো বিশ জন যে হোক আলহামদুলিল্লাহ যে ধরনের হয়েছে হয়েছে আপনারা হয়তো আমার খেয়াল করেছেন আল্লাহ যদি আর পাঁচটি বছর আমাকে হায়ার দেন সহি সালামতে কাজ করতে পারি আমার আর বক্তৃতা দরকার পড়বে না কারণটা বুঝছেন তো কি সেটা আমার আগে দু একজন ছাত্র বক্তব্য রেখেছেন সেক্রেটারি জেনারেল আর যিনি সভাপতি তাও তাওহিদ তার বক্তব্য আপনারা শুনেন নাই আমি এই জন্য আনন্দিত যে মাঠের পাইকারি বক্তা বাদে আলহামদুলিল্লাহ তারা বক্তব্য দিবেন গোছালো কথা টাইম বিফিটিং কথা একেবারে মাপ মাত্রা বজায় রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে উপস্থাপন করার মতো যোগ্য ছাত্র এখন ডজনে ডজনে আল্লাপাক দিয়ে দিচ্ছেন যে দুইজন বক্তৃতা করেছে দুইজনে কিন্তু অ্যাডভোকেট আলেম হাফেজ সাথে সাথে আমার অ্যাডভোকেট ভর্তি ভর্তিও হারাম করে দিয়েছেন সবাই আমি বলছি তো ওকালিতে পড়তেই হবে তোমাদের যতজন পারো কেননা কোনো এক সময় আসবে দেশে যখন হাজার হাজার উকিলের রাস্তায় নামতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা ইসলাম চাই পাশ্চাত্যের আইন আমরা জানি আমরা ব্রিটিশের আইন জানি আমাদের হাতে এক সাইডে ব্রিটিশের আইন রয়েছে যে তোমরা বাস্তবায়ন করছো আর এক হাতে কোরআন এবং হাদিস রয়েছে উভয় জ্ঞানে মাঠে দাঁড়িয়ে আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই ইসলামিক আইন ওই সকল আইনের চেয়ে শ্রেষ্ঠ পথে ঘাটে আমরা যে ওয়াজ করি ওয়াজের ধারা আলাদা সে ওয়াজ শিক্ষিত মানুষ অ্যাকসেপ্ট করে না রাষ্ট্রীয় পর্যায়ে সেগুলা কোনো ভ্যালু নাই অনেক শিক্ষিত মানুষ মনে করে পাগলের মতো কথা বলতেছে মাঠে হয়তো সাধারণ পাবলিক সেটাকে খুব জয় ধ্বনি দেয় কিন্তু ঊর্ধ্বতন মহলে তার কোনো মূল্যই নাই কেন তার একাডেমিক ভ্যালু নাই তার গোছালো কথা নাই পয়েন্ট আউট নাই তার কোন সোর্স ঠিক নাই ভাই মোবাইলটা একটু বন্ধ করেন তো আচ্ছা সম্মানিত ভাইরা সম্মানিত বুঝতে এই জন্য বলছি যে টাইমের দাবি যেটা দাবি অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সময়ের দাবি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আমি আপনাদেরকে যদি এই সময় আধা ঘন্টা খুব বেশি কম না বিরাট টাইম আলহামদুলিল্লাহ লম্বা বক্তৃতার জায়গাও না এটা আধা ঘন্টার সময় অনেক বড় সময় হুদুদের ইস্তিমা উপলব্ধি করা এবং সেটা কার্যকর করা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম জাহিলি সমাজে এসেছেন জাহিলিয়াত হয়েছে আমি সমাজ থেকে চলে গেলাম তাহলে নবী দায়িত্ব কি তিনি এসেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আর আমি অন্ধকারকে ভয় পাই অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিব কিভাবে অদ্ভুত কথা আতাও রোমান ভাইকে একটু আগে আমার আরেক ভাই বলছিলেন আপনি সমাজে মসজিদে যা করছেন আপনার জনপ্রিয়তা কমে যাচ্ছে আমি একটু বলবে হাসছিলাম হ্যাঁ এতদিন পরে আতার রহমান ভাই একটু মানুষ হওয়া শুরু করেছে কেন হাজারো জনপ্রিয়তাকে উপেক্ষা করে আমি যা হক বুঝেছি দলিল অনুযায়ী তা নিয়ে আমি দাঁড়িয়ে আছি আমার পাশে কয়জন আছে না আছে এটা আমার বিবেচনার বিষয় নয় আমি হক নিয়ে দাঁড়িয়ে আছি কিনা আমার কথাটা সত্য কিনা আল্লাহ বা কোরআনে বলেছেন সুরা তওবার মধ্যে আয়াতটা রয়েছে তুমি যদি মনে করো যে তোমার ওলা তোমার ধন সম্পদ তোমার স্ত্রী তোমার টাকা পয়সা রতন তাকসাও না দাহা যে ব্যবসা বাণিজ্য তুমি জানে আছো সেগুলার মধ্যে একটু ক্ষতি আসতে পারে ইত্যাদি ইত্যাদি যদি ভাবো তার হতারাব্বাসু তাহলে অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহ আমরহি তুমি যেটা নিয়ে সন্তুষ্ট থেকে মনে করতেছ এইটাই তোমাকে পৃথিবীতে সম্মান দিবে বা তোমাকে সচ্ছলতা নিয়ে আসবে জনপ্রিয়তা বাড়াই দিবে সাতার আব্বাস অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহ আমরহি আল্লাহ অপেক্ষা আল্লাহ তার ইচ্ছা নিয়ে বসে অপেক্ষা বলবো না আল্লাহর জন্য তিনি তোমাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে হয় সেটা আল্লাহ ভালোভাবেই জানেন আল্লাহর ইলেম সেটা রয়েছে কাজে আমাদের কাজ তো জনপ্রিয়তা না আমাদের কাজ আত্মরক্ষা নয় আমাদের কাজ এই আড়াল দিয়ে পালিয়ে যাওয়া নয় আমাদের কাজ মাঠে টিকা থাকা মাঠে টিকে দাঁড়িয়ে থেকে কথা বলা অনেকেই বলে মুসলিমদিন তোমার সাথে কয়জন লোক আছে আমার সাথে লোক বেশি থাকবে না তুমি কি করে মনে করলে যে আমার সাথে অনেক লোক থাকবে বৃহত্তর সংগঠনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্টের প্রস্তাব দেওয়া আছে আমার জন্য নাকি সাবেক সংগঠনের এখনো পর্যন্ত নায়েবে আমিরের পোস্ট ফাঁকাই রাখা আছে আমাকে বারবার মেসেজ দেওয়া হয় এখন পর্যন্ত কোনো নায়েব আমির নিয়োগ দেওয়া হয় নাই আরো বড় সংগঠন দিয়ে বলা হচ্ছে আপনি কে ভাইস প্রেসিডেন্ট করতে চাই প্রথমত পরে অন্য কিছু আমি বললাম দুই সংগঠনে কোন সংগঠনে আমার কোনো কাজ নাই আমি সেখানে যে করব কি আমি একটা চিন্তা পোষণ করি আমি একটা আদর্শ ফলো করি সমাজ নামে একটা কিছু ভাবনা ভাবি সেখানে যদি আমার কাজ না থাকে আমি প্রশ্ন করব কি আর কোন সংগঠনে যদি চোদ্দ বছর পর্যন্ত সিনিয়র নায়েব আমির আর নায়েব আমির পোস্ট ফাঁকা থাকে সে সংগঠনে কোনো পজিশনই দরকারই তো নেই আসলে কোনো পোস্টের প্রয়োজনই নেই মূলত তো কি বুঝাচ্ছে ওগুলো তো কথা নয় তাই বলে যে খারাপ তা আমি বলছি না সবাই যার যার অঙ্গন থেকে তার তার কাজ করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবার প্রচেষ্টাই কবুল করুন কিন্তু আমাদের প্রচেষ্টাটা কি আমাদের প্রচেষ্টা কঠিন আমাদের বক্তব্য বুঝানো কঠিন আমাদের হিসাব নিকাশটা একটু কঠিন আমি যে জিনিসটা আপনার সামনে এখন আমার অন্য ভাষায় বলতে চাচ্ছি ছোট্ট ছোট্ট কাজে বড় বড় পোস্ট পাবেন একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হয়তো সহজেই হয়ে যেতে পারবেন তাই না একটা ইবতেদায়ী মাসার প্রধান শিক্ষক হয়তো খুব দ্রুত হয়ে যেতে পারবেন কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে একটা ছোট করে লেকচারার হইতে প্রচুর রেজাল্ট করতে হবে অনেক কিছু জানা থাকতে হবে বিসিএস ক্যাডার পাশ করতে গেলে একটা ছোট ধরনের একটা অফিসার হবেন বিসিএস ক্যাডার কি পরিমাণ মেহনত লাগবে আমাদের পরিকল্পনা ওই ধরনের চট করে ছোট্ট একটা পোস্ট পজিশন দিয়ে আপনি নাচানাচের বিষয় না বৃহত্তর জাতীয় অঙ্গনের ছোট্ট একটা অংশীদার হবেন মহান চিন্তা জাতি গঠনের চিন্তা দেশ পরিবর্তনের চিন্তা মানুষ পরিবর্তনের চিন্তা রাষ্ট্র পরিবর্তনের চিন্তা আইন পরিবর্তনের চিন্তা শাসন পরিবর্তনের চিন্তা সকল কিছু পরিবর্তনের বিশাল চিন্তা যেটা নেয়া এই দেশে প্রথম আন্দোলন হয়েছিল সৈয়দ আহমদ বেলে এবং শাহ ইসমাইলের পরিত্যক্ত সেই আন্দোলন স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল কিন্তু দেশটা দিয়ে গেছে ইংরেজরা তাদেরই হাতে যারা ইসলাম প্রতিষ্ঠা করবে না যেটা তাদের প্রতিনিধি ঘোষণা দিয়েছিল at present do our all best এই মুহূর্তে আমরা এমন একটা কাজ করে যাব যে এমন একটা শ্রেণী গঠন করে যাব যে শ্রেণীটা আমাদেরই প্রতিনিধিত্ব করবে দেখুন আইন বিভাগে কারা রাজনৈতিক বিভাগগুলো দেখুন অধিকাংশ কারা বিচার বিভাগে দেখুন অধিকাংশ কারা প্রশাসন দেখুন অধিকাংশ কারা বিশ্ববিদ্যালয় তখন অধিকাংশ কারা দেশ স্বাধীন করলো মুসলিমরা মুসলিম একটা ভূখণ্ড সেখানে প্রতিটা সেক্টরে বসে আছে কারা এটা ব্রিটিশ একটা পলিসি ছিল স্বাধীনতা চাও দিয়ে গেলাম কিন্তু পাবা না যারা আন্দোলন করেছো তারা হয় ওই স্রোতে মিশে যাবে না হয় সমাজের নিগৃহীত জীবনযাপন করবে ঠিক সেভাবেই চলছে আমরা এটা একটা বাস্তবতা এটা একটা কঠিন বাস্তবতা সেখান থেকে তো আমরা উঠে আসতে পারিনি এখনো পর্যন্ত আন্দোলন শেষ হয়েছে আন্দোলন শুরুই হয়নি কাজ বহুত বাকি আর এখানেই যদি পিস্তা হয়ে যায় এটা আহলাদে আমাদের পূর্বপুরুষের উপরে চরম বিশ্বাসঘাতকতা এই ভাষা আমার না এটা কাফি সাহেবের ভাষা এখানে যদি আমরা থেমে যাই দুইটা মাদ্রাসা করে যদি মনে করি যথেষ্ট হয়ে গেছে না এটা আপনার ভুল চিন্তা মাদ্রাসা করবেন দিন দিনে এলেম দেওয়ার জন্য আশ্চর্য হওয়ার ব্যাপার মনানা আবদুল্লাহ মনানা আক্রম কা বই লিখেছেন মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস পড়ে দেখবেন পড়তে হবে সেখানে শাহুল্লাহ মহাদ্দেশ দেহের নাম নাই সেখানে যে সৈয়দ আহমদ বেলবির ইতিহাস সেখানে বলতেছেন যে সৈয়দ শাহ মুজাদ্দিদ আলফেসানের ইতিহাস মুজাদ্দিদ আল ফেসানি যে এলেন কালাম ছিল একটা মাদ্রাসা খুলে বসে থাকতে পারতেন একটা খানকা খুলে বসে থাকতে পারতেন কিছু আজ মাহমিল করতে পারতেন কিন্তু সকল কিছু প্রত্যাখ্যান করে তিনি নেমেছিলেন আন্দোলনে শাহ ইসমাইল শহীদ পনেরো হাজার হাদিসের হাফেজ তার বাপ সেখানে দিল্লিতে বিরাট মাদ্রাসা খুলে রেখেছেন সারা দেশের মানুষ সেখানে হাদিস পাঠ করছেন সেখানে তার কি কারণ যে মরতে হবে বালাকোটে প্রয়োজনীয়তা কি ছিল ওটারও প্রয়োজনীয়তা ছিল এলেম সানা আন্দোলন হবে না মাদ্রাসা লাগবে বিনি প্রচেষ লাগবে কিন্তু যদি মনে করি এই দিনই প্রতিষ্ঠানই যথেষ্ট আমি বলবো আরো ভালো করে ইসলাম পড়তে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আব্দুল মোত্তালাবের নাতি কাবার মোতাবাল্লি তার যে পরিচিতি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছোটকালে যে ধরনের জ্ঞান গুণ বুদ্ধিমত্তা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন আব্দুল মোত্তালেবের মৃত্যুর পরে কাবার মতো কে হতো কার হওয়ার সম্ভাবনা ছিল তার নাতি মোহাম্মদরি চল্লিশ বছর নবুয় পাওয়ার আগ পর্যন্ত তুমি সত্যবাদী তুমি সত্যবাদী তুমি ভালো বিচারক তুমি সাহসী সকল প্রকার প্রশংসা ছিল তার তাহলে কি হতো মোতাল্লিক আবার অটোমেটিক সেই পোস্ট সেই পোজন সারা পৃথিবীর মানুষ যে ঘরকে মানে আরব যাদেরকে সম্মান করে এক বাক্যে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আমার তো তাবিজ কবদের ব্যবসা না মোতাওয়াল্লি হওয়া তো আমার কাজ নয় আমার কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা এই জন্য যখন হিজরত করতে হলো কাবার ঘরের দরজা ধরে কান্নাকাটি করছে আবু জেহেল ইয়াল্লাহ মোহাম্মদ সমাজ ভেঙেছে ইয়াল্লাহ মোহাম্মদ কাবার খেদমত বাদ দিয়ে চলে গেছে ইয়াল্লাহ কাবার ঘরের পানি আর এখন মোহাম্মদ পান করাচ্ছে না দেখো মোহাম্মদ কত খারাপ মানুষ তোমার ঘর ছেড়ে চলে গেছে কোথায় মদিনায় আমি আবু জেহেল কাবার ঘরে নেতৃত্ব দেই এখন আল্লাহ তুমি আমাকে বিজয়ী করো কাবার ঘরের দরজা ধরে কান্না কাটা করে তারপরে কিন্তু বাড়ি আবু জেহেল নবী মোহাম্মদ সাল্লাহ আলি বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের মাঠে আল্লাহ নবী বদরের মাঠে আর কাবার ঘরের চাদর ধরে কান দিতেছে কে আবু ঝেল কম পরহেজগার ওই কান্না যদি কেউ দেখত যে কাবার ঘরের চাদর ধরে আবু ঝেল কি ধরনের কান্নাকাটি করতেছে সে ওইখানেই তো বলবে যে মোহাম্মদ কিসের পরহেজগার পরহেজগার তো আবু ঝেল আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজাল হতো আজ আল তুম সে কায়াতাল হাজ ও এমারতাল মসজিদ না হারাম কাবে হাজিদের পানি পান করানো আর কাবার ঘরের ঝাড়ু কাশি দেওয়া ইত্যাদি ইত্যাদিকেই তোমরা বেশি ফজিলত মনে করেছ ওই ব্যক্তির চেতে যে ব্যক্তি ইসলামের জন্য হিজরত করে জেহাদ করে পথে পথে কষ্ট করে জীবন বাজি রাখে তার চেয়ে তুমি ওইটাকে উত্তম মনে করেছ তুমি তা হাম্মকের সঙ্গে বসবাস করছো বলবেন যে এটাও তো ভালো কাজ কোনো সন্দেহ নেই ভালো কাজ আল্লাহ একমাল একটা কবিতা বলেছেন চেষ্টা করা ভালো কাজ না रुकू करा भालो काज ना छह मिसरात लिख दिया था किसी ने मस्जिद के मेंबर और मेहराब पर कि गिर गया नादान सजदे पर जब क्याम का वक्त आया এই কবিতাটা মসজিদের মেম্বার এবং মেহরাবের মধ্যে একজন লেখা রেখেছিল সেটা হলো যখন দাঁড়ানোর সময় ছিল তখন নাদান আহমদ সেজদায় পড়ে গেছে দাঁড়ানোর সময় সেজদা করলে হবে দাঁড়ানোর সময় দাঁড়ানো সাজদার সময় সাজদা দাঁড়ানোর সময় যদি সেজদা দিয়ে বসেন তাহলে তো আপনি একটা আহম্মদ ভাই কাজের সময় কাজ কখন কোন কাজ আপনাকে বুঝতে হবে সেই কাজটা ধীর স্থিরভাবে শিখতে হবে আমাদের আব্দুল লতিফ ভাই যথেষ্ট পড়া বক্তৃতা দিয়ে গেলেন কিন্তু আমিও পড়া বক্তৃতা দিতাম এখন দেখে মানুষ জানে না মানুষকে আমরা বুঝাতে পারি নাই দুইটাকে সাইড বাই সাইড নিয়ে আমরা কথা বলতে চাই একটি হলো ঐতিহাসিক সাইডটা আর একটা হলো কোরআন হাদিসের সাইডটা ধীরে ধীরে ধীরে ধীরে যদি মানুষকে না বুঝাতে পারি তাহলে অনেকে জানে না বিষয়টা এমনকি আমি যখন নওদাপাড়ায় বিশাল আলাজ ইতিহাসের বক্তৃতা করলাম কেন্দ্রীয় নেতৃবৃত্ত অধ্যাপক আমাকে বললেন যে ভাই কিছুই তো বুঝলাম না কি বক্তৃতা করলেন আপনি কেন্দ্রীয় নেতা ইতিহাসের অধ্যাপক তারপর আমার বক্তৃতা বুঝলেন না তাহলে আপনি কিভাবে নেতৃত্ব করেন আমি তো বুঝতে পারলাম না আগে বক্তৃতা বুঝতে মাত্র পাঁচ পার্সেন্ট ইতিহাসের বক্তৃতা তারপর থেকে দশ পার্সেন্ট কারণ বিশ পার্সেন্ট উঠেছে বক্তৃতা করতে করতে বলতে বলতে এখন দেখি না বিশ পার্সেন্ট মানুষ এতেই আমি খুশি আমার সেন পার্সেন্ট বোঝার দরকার নাই বিশ পার্সেন্ট যদি ছেড়ে দিয়ে যেতে পারি পৃথিবীর থেকে তাহলে আলহামদুলিল্লাহ তারাই পরবর্তী দায়িত্ব পালন করবেন সম্মানিত উপস্থিতি আমরা যেটা বলি সেটা হলো আমাদের ধারা আমাদের ধারা হলো আল্লাহ নবী থেকে শুরু সাহাবিদের থেকে এসে আহলে সুন্নাল জামা তাবেদিন থেকে পথ হয়ে তারপরে মুসলিমদের বিশ্ববিজয় সেটাতে শুরু করে ভারতে আহলে হাদিসদের আগমন অর্থাৎ সাহাবি মানেই তো আহলে হাদিস সোজা কথা বুঝতে হবে সেদিন পাকিস্তানের একটা বাচ্চা ছেলের বক্তৃতা শুনলাম আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে মাসা আল্লাহ মাদ্রাসায় পরে দাখিলিতে ক্লাস নাইনে ও মাঝে মধ্যে আমাকে দু একটা দেখায় বাচ্চা ছেলে এত চমৎকার যুক্তিসঙ্গত বক্তব্য রাখছে আলেসের উপরে আমি নিজে অবাক হয়ে গেলাম যে এত গোছালো কথা বলছে তার মধ্যে একটা পয়েন্ট বলছে যে তো কাহারে হ্যাঁ কে চার নাহারে হ্যাঁ সামান্দারে কি হ্যাঁ? একই সমুদ্র সেটা থেকে চারটি নহর বেরিয়ে গেছে একটি হলো হানাফি এক है शाफी एक है मालिकी और एक है हम्बली तो अहले हदीस कहां मैं कहूंगा कोई समंदर ही अहले हदीस है অর্থাৎ তোমরা তো বলছো সমুদ্র একটা বিরাট সমুদ্রের চারটা নহর বেরিয়ে গেছে হানাবি সাহেব মালিক হাম্বলি তাহলে আহলেদিস কোনটা আমি বলবো মূল সমুদ্রটাই আহলেদিস যেখান যেখানটা তোমরা বেরিয়ে গেছো কেউ কিছু সঠিক আছো কেউ কিছু বেঠেকে চলে গেছো এত চমৎকার তার বক্তব্যের আলোক এখন আহলে হাদিসের কথা এমনকি দেখুন বাহাস করার মতো লোক নেই সারা দেশে সারা দেশে বাহাজ জোড়া দেয় একটা লোক সেখানে যায় না প্রশাসন থেকে আহ্বান জানানো হয় অমুক দিন আসতে হবে আপনাদের আলেমদের আমরা কোরআন হাদিস অত জানি না এই ভাইরা আবেদন করেছেন আপনারা মসজিদ করেছেন এটা ফেতনার মসজিদ এটা গোমরাহের মসজিদ এটা কোরআন হাদিসে নাই আপনারা আমাদেরকে একটু বুঝাই যান যেটা কোরআন হাদিসে আছে কেউ যায় না যদি না আসেন তাহলে একতরফা ডিগ্রি দিয়ে দেবো আমরা বাস করতে পারে না বাসের প্রসঙ্গ বুঝে না গেলে হয় মারামারি লাগায় না হয় পরাজিত হয় একটা গ্রুপ যেরকম ছাত্রদের আধুনিক হওয়া দরকার আর একটা বাহাস করার গ্রুপের প্রয়োজন কোরআন হাদিস গেটে পরিস্থিতি বুঝে তারপর যাতে কথা উপস্থাপন করতে পারে অনেক সময় আমাকে বলে যে আপনি তো ফট করে আপোষ করে চলে আসেন আমি যাই বুঝতে পারি যে ওখানে চতুর্দিক থেকে রাও দিয়ে রাখছে ঝগড়া লাগাই মার দিয়ে দিবে তখন সেখানে যে কোনো ভাবে প্রশাসনকে বুঝে চলে আসতে হয় মসজিদটা তো দিকে থাকবে মোনাজাত অমোনাজাত শুরু হয়েছে বগুড়ার থেকে না সারা দেশে এটা সেটেলড বিষয় এটা সালাতের পরে সম্মিলিত মোনাজাত নাই না যদি করে আপনি কি বলতে পারবেন যে যারা জায়েজ মনে করেন এই মোনাজাতটা করলে সব হবে ফজিলতের কোন হাদিস আছে তাহলে এটা এটা বাঁচায় রাখলে যে সমাজে বিভেদ বাড়ে ওইটুকু আপনি বাদ দেন না কেন ওই কথাই আমিও বলছি সেদিন ওটা সরাইলে ব্রাহ্মণ মানে বাহাজের বিষয় ছিল কি দুই আজন বাংলায় জুমার খোদবা যাওয়ার পরেই বলতেছে ফারাজি সাহেব আপনি যাই এখানে আপোষ করেন কেন করে হাজার বিষয় এটা বাহাজের বিষয় না কেননা হানাবি মোজামক হানাবি সাফি মালিকি হাম্বলে আহলেদিস কোন মাঝাবে এমন কোন কথা নেই যে প্রথম আজান যেটা দেওয়া হতো সে আজান না হলে সালাত হবে না বা আজান হবে না এমন কথা কোথাও নাই সেই আজান দিতেন জাওরায় মদিনার বাজারে আপনি সেই আজান নিয়ে এলেন মসজিদের মধ্যে প্রথমটা আসল আজান সেটা নিয়ে এলেন ইমামের সামনে আর বলছেন প্রথম আজান ওসমান রাজিয়াল আজান বাঙ্গালকে কোন হাইকোর্ট দেখেন আপনি দিলে বাজার দেন মসজিদে নিয়ে আসছেন অর্থাৎ যেগুলা এড়ানো সম্ভব আহলুল হাদিসদের সেগুলা নিয়ে আর লম্বা করার তো প্রয়োজন নেই প্রথম আজান না দিলে কি হবে কিচ্ছু হবে না পৃথিবীর কেউ বলে নেই হানাফি সাফি মালিকে হাম্বলি কেউ দুনিয়ার কেউ বলেন নেই যে প্রথম ওই আজানটা মসজিদের মধ্যে না দিলে সালাত হবে না শিখ তারাবির ব্যাপারে একই কথাই বলি আমি সর্বত্র একটা দেখান যে পৃথিবীর কোন আলেম বলেছে আট রেখাত তারাবি বলে তারাবি হবে না বিশ রেখাত বললে হবে কি হবে না এটা না কথা আট রেখাত বললে হবে না এটা কোন হানাবি কবে বলেছে যেটার মধ্যে ঐক্যমত আছে সেই জায়গায় সে একমত হন যেটা দ্বিমত আছে সেটা আপাতত বাদ দেন ঐক্যের পথগুলা ভাঙে যেটা বাস্তবতা সেখানে একত্রিত না হয়ে যেগুলা দূরবর্তী প্রসঙ্গ সেগুলাকে টিকিয়ে রাখতে গিয়ে যত সব ফসাদ হচ্ছে তাহলে আমরা ভাষাকে সহজ করে নিয়ে আসি বুদ্ধিকে একটু শানিত করে নিয়ে আসি আলহামদুলিল্লাহ এটা হালে হাদিসের একটা নীতি হ্যাঁ সম্মানিত উপস্থিতি কাজ বহুত যোগ্য মানুষের বেশি অভাব এবং সুকৌশলে পরিচ্ছন্নভাবে কাজ করার লোকের অভাব একনিষ্ঠ লোকের অভাব যারা লেগে থেকে কাজ করবেন আমরা খুব দ্রুত গতিতে একটা ইফতেদে মাসের প্রিন্সিপাল হতে চাই বহুত পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ের লেকচারার হতে চাই না আমরা ক্যাডারের সদস্য হতে চাই না আমরা অধৈর্য বিশাল দেশের এই ষোলো কোটি মানুষের মধ্যে তিন কোটি আমরা আছি চার কোটি আমরা আছি এই সমাজে যদি আপনি কাজ করতে চান আপনি অস্থির আপনি পড়াশোনা করতে চান না আপনি চিন্তা করতে চান না আপনি লেগে থাকতে চান না আপনি শুধু ছুটছুট করতে চান আপনি শুধু কোথায় গেলে জনপ্রিয়তা বেশি হবে এগুলা সন্ধান করেই বেড়ান আপনার মাথায় চিন্তাটা ঢুকে আগেই তো আমি রাগারাগি করলে হবে না আমিও রাগারাগি করতাম লতিফ ভাইসকে করলেন কিন্তু আমি কতটুকু বুঝাতে পেরেছি আপনাকে নতুন করে আবার বুঝতে হবে বিরোধিতাও কম নাই মাঠে কেন আমাদের শ্রোতা কম হাজার লক্ষ শ্রোতার মধ্যে যারা বক্তব্য দেন তারা উল্টা বক্তব্যটাই দেন সাধারণ পাবলিক ওইটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে পথে পথে ঘোরে দেখুন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা যায় কি না যায় ইসলামী ব্যাংক হারাম ফতোয়া দিয়ে দিলেন মোটা মাথায় আবার পত্রিকায় বিবৃতি দিয়ে দিলেন আমার মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার এত টাকা পয়সা এই অ্যাকাউন্টে পাঠায় কথা সত্য না ভুল নির্বাচন হারাম নির্বাচিত নেতা বৈধ নির্বাচিত নেতার বাড়িতে দাওয়াত খয় বৈধ তার চান্দা নিয়ে আমার কাজকর্ম করা বৈধ আপনি এই দেশটাই তো নির্বাচনের ভিত্তিতে যে স্বাধীন মুসলিম ভূখণ্ড তো আপনি বিরাজ করছেন পার্লামেন্টে ইসলাম বিরোধী আইন পাশ করা হারাম এটা সবাই জানে নেতা ছাড়া আপনি দেশ চালাবেন কি দেয় খালি হুজুর দেয় ওয়াস করলে দেশ চলবে চেয়ারম্যান লাগবে না মেম্বার লাগবে না এমপি লাগবে না থানার প্রশাসন লাগবে না বিচারক লাগবে না পড়েন নাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে যদি শাসক ফাসেক হয় ফাসেক শাসক লাগবে আমি দলমত পছন্দ করি বা না করি একটা দিনের তরে যদি একটা সরকার না থাকে সেই দিন এই বাংলাদেশে কি ঘটবে বলেন ভালো মন্দ যাই থাক না কেন সমর্থন করি বা না করি আমি যে সরকারের অধীনেই থাকি না কেন একটা দিন যদি বাংলাদেশ সরকার না থাকে এই দেশে কি হবে কত লক্ষ খুন হবে বলেন খুনের বিচার হয় না এই হয় না সেই বাস্তবতা কিন্তু একটা দিন যদি সরকার না থাকে সেদিন কয়েক লক্ষ খুন হবে এই জন্য সাইকুল ইসলাম তাই বলেছে অত ফতোয়া দিও না বুঝে শুনে কথা বলো এটা এবাদত না এটা হলো মানুষের সার্বিক প্রয়োজনের সাথে সম্পৃক্ত একটা খারাপ সরকার আমাকে বলছে কাফের সরকার যদি হয় তাকে হঠাৎ করে হটিয়ে দেও না যদি পরবর্তী ব্যবস্থাপনা না থাকে কেন যেদিন সরে দিবে সেদিন মুসলিমদের রক্তপাত হয়ে দেয় সাপ করে দেয় একদিনে এটা কাফের সরকার ভারত ধরুন সরকার মুসলিমদের অত্যাচার করছে একদম সরকার নাই সেদিন সেদিন কি করবে হিন্দুরা কন কয়েক কোটি মুসলমান হত্যা করবে এগুলো অনেক কিছু বোঝার ব্যাপার আছে আপনাদের দৃষ্টিভঙ্গি কাউন্টও করে না মানুষ আমাদের ওয়াজ সুতরাং তেমন কিছু যায়ও না আসেও না কিন্তু আহলেজরা প্রভাবিত হয় ধীর স্থিরভাবে আমাদের বুঝতে হবে এই ভূখণ্ড আহলেজের অবদান বিরাট যুদ্ধ ইংরেজদের বিতাড়িত করার অবদান আহলেজের অবদান আর এখন আমরা দায় দায়িত্ব ছেড়ে দিয়েছি কাবির সাহেবের আহলাইজ পরিচিতিও পড়ি না তার গঠনতন্ত্র পড়ি না গালেব সাহেবের থিসিসটাও পড়ি না নিজেদের ইতিহাস প্রসঙ্গে আমাদের কোনো জ্ঞান নাই এই ছাত্ররা বক্তব্য দিয়ে গেল আজকে বাংলাদেশে খালি ছাত্ররা এই করছে সেই করতেছে চার কোটি আহলাইজের কত কোটি সন্তান ছাত্র বলেন তো দেড় কোটি হবে না হবে যারা সন্ত্রাস করছে খারাপ কাজের করছে তাদের মধ্যে আহলেজের সন্তানরা আছে কিনা আছে যারা নেতৃত্ব করেন তাদের মধ্যে আহলেজ আছে কিনা বাদ দিতে পারবেন প্রশ্নই ওঠে না সারা বাংলাদেশের কোথাও কোনো নারী সদস্য স্টেজে ওঠে না বগুড়ার আহলেদের সভা ছাড়া সম্মানবোধ সারা দেশের একমাত্র প্রাইম মিনিস্টার গিয়েছিলেন আলেমদের দরবারে প্রাইম মিনিস্টার সেটা তার অধিকার ওটা আমরা কথাই বলবো না সারা বাংলাদেশে কোন ওয়াজ ভাবিলে কোন মহিলা বক্তৃতা করতে উঠেছিল আমি আর কথা বাড়াতে চাই না কোথায় নেমেছেন তাহলে ওয়াজ দে কি হচ্ছে বক্তাদেরকে বসে রাইখা রাইখা রাত একটা বাজানের পরে খালি পয়সা নিচ্ছেন অন্যরা চলে যাচ্ছে রাত একটার পরে দিয়া পাবলিকের ঘুমাচ্ছেন এই সবাদকে আমরা গড়ে তুলি নেই বগুড়াদের বান্ধা গাইবান্ধাতে কেন দুইটা পয়সা চাই অপমান নিজেদেরকে তো নিজেরা করেছেন ব্যক্তিত্ব নিয়ে দাঁড়ায় থাকতে পারেন নাই ব্যক্তিত্ব গঠন করতে হলে ক্ষুধার্ত হওয়ার অভ্যাস করতে হয় বড়া দে খুদি কো ইস কদর হর তকদির সে পহলে খুদ খুদা পুছে বান্দা তেরে রিজা কিয়া হ্যায় আল্লাহ ইকবাল বলেছেন मेरे तरीक अमीरी नहीं फकीरी है फकीरी में आए जावेद तेरा खुद ही पैदा कर আমার পদ্ধতি আমিরিন না আমার পদ্ধতি ভোগ বিলাসের না আমার পদ্ধতি কে কি দিল সেটা নয় দারিদ্রের কষাঘাতে তুমি নিজেকে গড়ে তোলো फितना मिल्लत बैजा है इमामत उसकी जो कौम को सलातिन का पुरस्कार करे তার নেতৃত্ব হলো এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফেতনা যে কমকে নিয়ে বড় লোক এবং প্রভাবশালীদের দাস বানিয়ে দেয় আপনি এত দাসত্ব করতে যান কেন আমি কারো দোষ বলবো না আপনি নিজেকে নিজে ছোট করেন কেন এতে তো আন্দোলন হবে না পরিবর্তনের প্রশ্নই ওঠে না নবী মোহাম্মদ সাল্লাহ একা দাঁড়িয়ে আছেন একা গোপনে গোপনে দাওয়াতে কাজ করছেন তিন বছর সঙ্গী সাথে মাত্র কয়েকজন হতাশা নাই নিরাশা নাই লোকেরা চলে আসলো এতেই ভয় পেয়ে গেছে আবু জেহেলের দল না জানিয়ে আস্তে আস্তে ইমানে আকিদায় আমলে দৃঢ়তায় শাস্তি যখন মায়ের খাওয়া যখন শুরু করেছে মায়ের খায় কিছু মনেই করে না তখনই ভয় পেয়ে যায় খাইয়া যখন আপনি ঘুমান তখন সবাই খুশি কিন্তু মায়ের খেয়ে যখন জেগে থাকেন তখনই আতঙ্কিত হয়ে পড়ে এখন তো সমস্যা হয়ে গেল ভারতের সাবেক প্রেসিডেন্ট ছাত্র শোনো এটা এপিজেড আব্দুল কালাম উনি বলেছেন বলেছিলেন যে স্বপ্ন সেটা নয় যে স্বপ্ন মানুষ ঘুমায় ঘুমায় দেখে স্বপ্ন হল সেইটা যে স্বপ্ন মানুষকে ঘুমাইতে দেয় না বুঝছেন আমার কথাটা ছাত্র এবং যুবকদের জন্য সচেতন মানুষের সেটা স্বপ্ন নয় যে স্বপ্ন মানুষ ঘুমায় ঘুমায় দেখে স্বপ্ন হল সেটাই যেটা যে স্বপ্ন বাস্তবায়নের চিন্তা মানুষকে ঘুমাইতে দেয় না আমাদের একটা স্বপ্ন আছে নির্ঘুম রাত যাপন করো ফকিরে কি সান মে চড়হা কে দুষ্কর তলোয়ার দারিদ্রের বসাঘাতের ওই শানের মধ্যে তুইলা তোমার মতো মোড়া লোহাকে তলোয়ার বানিয়ে দিল এইটা হলো নেতৃত্ব আপনাকে ভোগ বিলাস দিতে পারবো না আলহামদুলিল্লাহ মসজিদের অনেক সব যারা দিয়েছেন আল্লাহ তো যা যা রেখায় দেন অজুখানার অনেক সব আলহামদুল্লাহ যাচাই করে দেন কিন্তু এর চেয়েতেও বড় কথা হলো যে আপনি রাতের অন্ধকারে যেখানে আছেন মশার কামড় খেয়ে খেয়ে গায়ের মধ্যে তীর লাগতেছে রক্ত ছলছল করে পড়ে যাচ্ছে আপনি সালাতের দাঁড়িয়েই আছেন ওইটা তো হলো কোন দুই ইমান কিন্তু এক ইমান না সুন্দর মসজিদ এসি আছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ওই ইমান আর যার গায়ে তীর লাগতেছে ছড়ছড় করে রক্ত পড়তেছে ওটাকে খেয়াল না করে সালাত আদায় করতেছে দুইটা কি এক ওই পর্যায়ে যাওয়ার মানসিকতা যে পর্যন্ত মানুষের না হয় একটা গ্রুপের না হয় বিরাট হয়ে যাবে তার দরকার নাই ওই পর্যায়ে যতক্ষণ পর্যন্ত না যাওয়ার চিন্তা করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কোনো কাজ হবে না এই মরা মাটি পোড়া মাটির বিল্ডিং কয়দিন টিকবে বলেন লতিফ ভাই রাগারাই করলেন ভালো কথা ওটা তার অধিকার বক্তব্য দিয়েছেন কিন্তু পোড়া মাটির বিল্ডিং কয়দিন টিকবে বলেন আপনি কয়জনকে কতটা পড়াইতে পারছেন কয়জনকে পরীক্ষা নিরীক্ষায় কয়জনকে পাইছেন আপনি পেয়েছেন ডক্টর কালেব জেলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বোঝা গেছে যে কম ত্যাগ স্বীকার করতে পারবে এ কম অন্যায় অফিসারের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে এ কমের মধ্যে সে মানসিকতা আছে কেননা জেহাদি কম তো আন্দোলনই কম জেহাদ বলতে কিন্তু আমরা অস্ত্র যুদ্ধ বুঝি না এখন মুসলিম সরকার আছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এখানে অস্ত্র যুদ্ধের প্রয়োজন নাই দাওয়াতি কাজটা খেলে আপনি ঠিক মতো করেন মানুষের ব্রেন্ড আপনি বানিয়ে দেন এবং ধৈর্যের সাথে তাদেরকে রাস্তায় কাজ করে দিয়ে শেখান একদল কর্মনিরপেক্ষ কাজই করবে না আরেক দল আদৌ বুঝতেই পারে না আরেক দল হলো দুই দিনের মধ্যে বোমা মেরে দিন কায়েম করে ফেলবে কোনোটাই পথ না শুদ্ধ পথটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি তার মধ্যে ভুল থাকতে পারে সেটি হলো আপনি দিন শিখতে হবে দিন বুঝতে হবে ত্যাগ করা শিখতে হবে আপনার ঐতিহাসিক ভিত্তিগুলো আপনাকে বুঝতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের পদ্ধতি আপনাকে জানতে হবে শুদ্ধ আকিদা এবং আমলের উপরে আপনাকে গড়ে তুলতে হবে দেড় দুই কোটি ছাত্রদের মধ্যে ছাত্রছাত্রীর মধ্যে আমাদের দিনের কথা পৌঁছে দিতে হবে তারপরে আস্তে আস্তে আল্লাহ পাক কবে পরিবর্তন সাধিত করবেন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে কিন্তু আপনি বসে থাকতে পারবেন না পিছু হট পিছু হটার কোনো অবকাশ আপনার নেই পিছু হটা আপনার যদি বৈধ না আপনাকে ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ পাক আপনাদের আপনাদেরকে আমাকে দে তখনই কাজ দেবেন সবক পড়ফের আদালত কা সুজাত কা সখাওয়াত কা ফির লিয়া যায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামত কা তুমি আবার সবক পড়ো আদালতের ন্যায় বিচারে সখাওয়াত কা দানশীলতা সবাই আদালত কা বীরত্বের পিছপা হয় সামনে দাঁড়াতে পারে ফির লিয়া কাম দুনিয়া কা তাহলে তোমার দ্বারা নেতৃত্বের কাজ নেওয়া হবে তোমার নেতৃত্বের পিছনে ঘুরতে হবে না তুমি প্রস্তুত হও মাঠে মানে তুমি অবস্থান নাও আমরা আছি না খেয়েও আছি অভাবে আছি অনটনে আছি মাঠে আছি কাজে আছি দৃষ্টি আকর্ষণ করছে আমরা মাঠে আছি ছড়ে যাওয়ার চেষ্টা করছি আমি এই যে আইন পাশ করবেন আইন পাশ করবেন বলছেন কি আইন পাশ করবেন বিচার বিভাগ মানবে না এই আইন রাষ্ট্র অর্ডিন্যান্স অ্যাক্ট করেছে পার্লামেন্টে পাশ করেনি মন্ত্রী পরিষদে শুধুমাত্র অর্ডিনেন্স হয়েছে মদের বিরুদ্ধে কোনো আইন পাশ করাতে মানে বিচার বিভাগটা পাশ করাতে পারেনি বিচার বিভাগ উল্টা মন নিয়েছে সংবিধানে লেখা আছে রাষ্ট্র মদ গণিকা বিস্তৃত আইন পাশ করিবেন বাহাত্তর থেকে এই পর্যন্ত আইন পাশ করার সাহস পার্লামেন্টের হয় নাই কেন মহল করার সমস্যা আছে আন্তর্জাতিক সমস্যা আছে মদের বিরুদ্ধে এবং গণিকা বৃত্তির বিরুদ্ধে যখন হাইকোর্টে রিট হলো যিনি সংবিধান পূরণে তাদের একজন তিনি যে দাঁড়াইলেন এই আইনের বিরুদ্ধে হ্যাঁ এক মিনিট আধা মিনিট আমি শেষ করে দিচ্ছি সারা পৃথিবীতে যেখানে ইসলামিক আন্দোলন বাস্তবায়িত হয়েছে মিশরে বলেন তুর্কিস্তানে বলেন বিচার ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না ধীর স্থিরভাবে সমাজ গড়ে তুলতে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত